আনাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন যখন মদিনায় আসলেন তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম তার ও সাদ ইবনু রাবি আনসারি রদিল্লাহ তাল্লাহ্ন এর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন জুড়ে দিলেন সাদ রদিল্লাহ তাল্লাহ্ন তার সম্পদ ভাগ করে অর্ধেক সম্পদ এবং দুজন স্ত্রীর যে কোনো একজন নিয়ে যাওয়ার জন্য আব্দুর রহমানকে অনুরোধ করলেন তিনি উত্তরে বললেন আল্লাহ আপনার পরিবারবর্গ ও ধন সম্পদে বরকত দান করুন আমাকে এখানকার বাজারের রাস্তাটি দেখিয়ে দিন তিনি মুনাফা হিসেবে কিছু ঘি ও পনির লাভ করলেন কিছুদিন পর নাবি সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে তার দেখা হলো তিনি সাল্লাহ আলাই সাল্লাম তখন তার গায়ে ও কাপড়ে হলুদ রঙের চিহ্ন দেখতে পেয়ে বললেন হে আব্দুর রহমান ব্যাপার কি তিনি বললেন আমি একজন আনসারি মহিলাকে বিয়ে করেছি নাবি সাল্লাহ আলাই সাল্লাম জিজ্ঞেস করলেন তাকে কি পরিমাণ মোহর দিয়েছ তিনি বললেন তাকে খেজুরের বিচির পরিমাণ সোনা দিয়েছি তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বললেন একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করে নাও